বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইন্নালহামদুলিল্লাহ ওসলাতু ওসালাম আলা মানলা নবী আবাদা পিস টিভি বাংলার দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান সময় উপযোগী আধুনিক সভ্যতায় যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি করে মানব জীবনে এবং তার কুফল বয়ে বেড়াতে হয় মানুষকে এই অবস্থা থেকে কি করে উত্তরণ করা যায় কি করে ফিরে আসা যায় একটি সুন্দর পরিচ্ছন্ন শান্তিময় জীবনে এরই উপরে আমাদের আয়োজিত অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত আছেন বিষয়টির উপরে আলোচনা উপস্থাপন করার জন্য শুরুতে আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সর্বডানে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হুসাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমাদের সাথে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আলাইকুম রহমতুল্লাহ এবং আমার পাশে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমি আহমদুল্লাহ বর্তমান সভ্যতা আধুনিক সভ্যতা সভ্যতা যুগের সিঁড়ি বেয়ে সামনে এগিয়ে যায় আর এই সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষের জীবন তার কার্যক্রম তার আচরণ তার জীবন উপকরণে ব্যাপক পরিবর্তন ঘটে বর্তমানে আধুনিক সভ্যতা আমাদের জীবনে গতি এনে দিয়েছে ব্যাগ এনে দিয়েছে কিন্তু সেখান থেকে কেড়ে নিয়েছে আমাদের অনুভূতি এবং বিশেষ করে মূল্যবোধগুলোকে আমরা আজকের এই পর্বে আধুনিক সভ্যতার নামে বর্তমানে যা প্রচলিত আমাদের চোখের সামনে এটি কিভাবে আমাদের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে এবং আমরা আস্তে আস্তে এই মূল্যবোধহীন এক জড় পদার্থের জীবনে ফিরে যাচ্ছি চলে যাচ্ছি এই বিষয়টিকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আমি শুরুতে আমাদের প্রফেসর ডক্টর লোকমানের কাছে আসব যে এই যে আধুনিক সভ্যতা আমরা যাকে বলছি এবং খুব সহজ ভাষায় এই যে আধুনিক কালচার যেটি এখন গড়ে উঠেছে আরও সহজ করে বলা যায় যে পাশ্চাত্য কালচার এটা আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের সুকুমার বৃত্তিগুলোকে কিভাবে ধ্বংস করছে একটু বলবেন আপনার এই বিষয়টা নিয়ে সামনে যদি আগাইতে চাই তাহলে দেখব যে সভ্যতা এটা সব সময়ই আমরা হিসাব করলে বা ইতিহাস দেখলে পাবো যে এর সুফল আছে অনেক আবার তার সাথে কুফল আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় সংকট যেটা হয়েছে সেটা হলো যে আমরা এই সংকট থেকে উত্তরণের যত পদগুলো বের করার চেষ্টা করতেছি যত সমাধানকে খোঁজার চেষ্টা করতেছি কোনোটাই যেন আমাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে একবারে সাহায্য করতে পারছে না যেই জায়গায় হাত দিচ্ছি ওখান থেকে আরেকটা সাইড যেন বেড়ে যাচ্ছে বাদ ভেঙে সেটা চলে আসার মানে চেষ্টা করতেছে যেমন সংকট মোকাবিলা করতে গিয়ে আবার আরেকটি বহুবিধ বহুবিধ সংকট সৃষ্টি হচ্ছে বা আমি কুলে উঠতে পারছি না এরকম আর কি বিষয়টা যে ওর উপকার তো আমরা ভোগ করছি ঠিক আছে কিন্তু সভ্যতাটা বস্তুবাদী হয়ে যাওয়ার কারণে বস্তুবাদী সভ্যতার আদর্শটা থেকে ওখানে যে ব্যাকসাইডটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার শক্তি মনে হয় আমরা হারিয়ে ফেলতেছি এটা একটা বড় সমস্যা আমাদের কাছে যে আজকে এই তথ্য প্রযুক্তির এই যে সভ্যতার সময় আমরা বাস করতেছি এখানে আপনি প্রগতির নামে যে বেহায়াপনা বেলাল্লাপনাগুলো বাজারে চলে আসতেছে আমরা চেষ্টা করলাম যে এই বেহায়াপনা থেকে উলঙ্গমনা থেকে অথবা অবৈধ যৌনাচার থেকে আমরা বেঁচে থাকব তো প্রথমে চেষ্টা করলাম যে এক দেশ থেকে আরেক দেশে যাতে এটা সংক্রমিত না হয় বর্ডার সিকিউরিট করলাম চেষ্টা করলাম কিন্তু এরা যখন আবার আকাশ সংস্কৃতিতে পরিণত হলো তখন আমার প্রথমে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে টিভিতে যাতে না আসতে পারে আমরা চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম কিন্তু এটা এরপরে যখন আবার সে ইন্টারনেটে চলে গেল এ থেকে বাঁচার জন্য আপনি যখন এটাকে বন্ধ করবেন আপনার দেশটা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আবার আপনি যখন এটাকে সংযুক্ত হলেন তখন ওই চ্যানেলটা বা ওই তথ্য প্রযুক্তিটা এমন যে ওই পথে যা আসছে আপনি কয়টা পথ সেখানে নিয়ন্ত্রণ করবেন আপনি সেখানে ফিল্টার দিয়ে কতটুকু আটকাইতে পারবেন এবং ফিল্টারে যত খরচ হবে এটা মানে অসামান্য পয়সা আপনাকে গুনতে হবে ফিল্টারের কাজে তো সেখানে দেখা যাচ্ছে যে এই একটা প্রগতির নামে আজকে যে জিনিসগুলো আমাদের সামনে চলে আসছে এটা কেউই হয়তো চায় না কিন্তু দুরাচার কুলাঙ্গার কিছু মানুষের দ্বারা এইরকম যে জিনিসগুলো ওই নেটে চলে যাচ্ছে তরুণদের হাতে চলে যাচ্ছে আজকে আপনি এই জন্য তাদের চরিত্র বিধ্বংসী হয়ে যাচ্ছে এবং তাদের চরিত্রকে হাজারো ভাবে আমরা সংশোধন করে নিয়ন্ত্রণ করার বাঁচানোর চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আসলে পেরে উঠছি না তার মানে আমরা বর্তমান এই সভ্যতার যে স্রোত আকাশ পথে নেটের মাধ্যমে অথবা আকাশ সংস্কৃতি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আজকে এগুলো মানে এত ছড়িয়ে পড়েছে যে সেখানে নিয়ন্ত্রণ করার যেন আর কোনো মানে এগুলোকে কোনো ব্যবস্থা মানে পাওয়া যাচ্ছে না বা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না তবে নিয়ন্ত্রণ করার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা কিন্তু একটি আছে আর তার নাম হলো ইসলাম আমরা শেখ শহীদুল্লাহর কাছে আসব যে এই যে বেহায়াপনা আজকে অত্যন্ত এই মানে দুঃখজনক যে মানে অপসংস্কৃতি আজ এই আধুনিক সভ্যতার নামে চলছে এটার পরিণতি ইসলামের দৃষ্টিতে এটার গুনাহ যেটাকে আমরা বলি এটার পাপটা পাপাচার যেটাকে একটু আমাদের উদ্দেশ্যে বলবেন প্রিয় দর্শকবৃন্দ আসলেই মানুষের আদর্শ মানুষকে মনে রাখতে হবে সবসময় যে মানুষ আল্লাহ রাবুল আলমিন অন্যান্য জীব জানোয়ার থেকে মানুষকে বিশেষ বিবেক বুদ্ধি দিয়ে তাদেরকে বৈশিষ্ট্যময় করেছেন তো এই বৈশিষ্ট্যটা তাদের কতক্ষণ তাদের বজায় থাকবে বা বৈশিষ্ট্যবান কতক্ষণ হবে যদি তারা অন্যান্য পশু জীব জানোয়ারের মতো তাদেরও যদি আচরণ হতে থাকে বরং পশু জীব জানোয়ার তাদের মাঝেও কিছু নীতিমালা রয়েছে যেগুলি তারা মেনটেন করে চলে এই এজন্য আল্লাহ রাবুল আলমিন মানুষের ক্ষেত্রেও বলছেন যে যখন তারা তাদের অনুভূতি শক্তিকে হারিয়ে ফেলে এটাকে কাজে লাগায় না তাদের যে দর্শন শক্তি বা শ্রবণ শক্তি এগুলিকে যখন আসলেভাবে প্রকৃতপক্ষে কাজে লাগায় না আল্লাহ রাবুল আলম বলছেন ওলা একা এরা হলো যেন চতুষ্পদ জানুয়ারির মতো বালহুম আবাল বরং এর চেয়ে আরো নিকৃষ্ট কারণ চতুষ্প জন্তুর যেই অনুভূতি শক্তিটা নেই সেই অনুভূতি শক্তি যখন মানুষকে দেওয়া হলো এই মানে সভ্যতা শক্তিটা যখন মানুষকে দেওয়া হলো এরপরে যখন এ এটা ব্যবহার করছে না আসলে সে চতুষ্প জানুয়ারের চেয়েও যেন নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে তখন সেই মানুষটির মূল্যায়ন হয় জি জি একটা চতুষ্প প্রাণীর হ্যাঁ, প্রাণীর হ্যাঁ, তুলনা তুলনীয় হয়ে যায় কারণ তখন আর সে যথাযথ মানুষ হিসাবে আর তার পরিচয় তো ইসলাম আসলেই এই সমস্ত জিনিসগুলি যেমন ডক্টর লুকমান সাহেব বললেন একটু আগেই যে এমন পরিবেশ পরিস্থিতি এগুলিকে মানে সীমাবদ্ধ করার বা ধরে রাখার মতো রাখার মতো কোনো পথ নেই আসলে এই পরিবেশে একটাই শুধু পথ রয়েছে সেই পথটার নামেই হলো ইসলাম বা ইমান কারণ আল্লাহ রাসুল সাল্লাম মানুষের এই হায়া যখন হারিয়ে যাবে হায়াহীন যখন সে হয়ে যাবে তখন যে কোনো নোংরা কাজ সে করতে পারে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে প্রতি যুগেই সব নবীদেরই এই কথা ছিল ইনলাম তাস্তাহি যদি তোমার মাঝে হায়া না থাকে তুমি যে ধরনের অশ্লীলতা যত রকমের নোংরা দ্বারা হতে পারে সেটা তাই ইসলাম ইমান মানুষকে এগুলি নিয়ন্ত্রণের জন্য যেই পথ দিয়েছে আসলে যদি সেই পথটাই আমরা ফিরে আসি সেই পথে তাহলে পৃথিবী যেই অবস্থাই হোক না কেন আমাদের পক্ষে সম্ভব হবে নিজেদের আচার আচরণকে আদর্শকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে সেগুলিভাবে ঠিক করা তো এক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন যেন এই সমস্ত মানুষের বেহায়াপনা যেগুলি আজকে মানুষকে ব্যবিচারে লিপ্ত করছে এ সম্পর্কে তো আমরা জানি সকলেই ইসলাম কঠোরভাবে কঠোরভাবে এগুলি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে এটাকে প্রগতি বলা ঠিক না এটা হলো মূল <coughs> কেউ লিপ্ত হওয়ার কথা নিষেধ করেনি ইসলাম বরং বলছে যে লা তাকরাবু এগুলির নিকটে যেও না ধারে কাছে যেও না লিপ্ত হওয়া তো পরের বিষয় সেটাই তো ভাবে তাহলে ইসলাম এগুলি সতর্ক করেছে এবং এই পরিবেশ পরিস্থিতি যেন সুন্দর থাকে সেজন্য ইসলাম যারা কেউ লিপ্ত হয়েও যায় তাদেরকে সংস্কার করার জন্য তাদের সংশোধনের জন্য ইসলাম আরো সুন্দর ব্যবস্থাও তাই আমরা যদি সার্বিকভাবে প্রথম হলো আল্লাহর ভয় ইমানের বিষয়টা যদি নিয়ে আসতে পারে কোনো ব্যক্তি তাহলে আমরা সে জানি সেই হাদিসের কথা আল্লাহ রসুল যেখানে বলেন যে সাত শ্রেণীর মানুষ তারা কিয়ামতের কঠিন বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতিতে আল্লাহর আর্শের ছায়াতলে স্থান পাবে সেই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন জাতু এমন মানুষ এমন পুরুষ যাকে এমন মেয়েই আহ্বান করেছে যেই মেয়ে যার বংশ অর্থ সৌন্দর্য সব দিক দিয়ে সে ভরপুর কিন্তু এই পুরুষ তার এই অপকর্ম থেকে কিভাবে বাঁচবে শুধু সে একটি বলে যে ইন্নে আখাফুল্লাহ আমি আল্লাহ এই ধরনের অপসংস্কৃতি এবং সেই সাথে সভ্যতার যে ভয়াবহতা এখান থেকে বাঁচার জন্য ঢাল হচ্ছে আল্লাহর ভয় তো ধন্যবাদ শেখ শহীদুল্লাহকে আমরা একটু শাইখ ইউসুফ আব্দুল মজিদের কাছে যে এই বেবিচার আমাদের এই বর্তমান যে আকাশ সংস্কৃতি বা বিভিন্ন কালচার এর মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে এটার পরিণতি আল্লাহ সুবাহান তার নবী রাসুলদের মাধ্যমে আমাদেরকে কি জানিয়েছেন বর্তমান আধুনিক সভ্যতা এবং চোখধাঁধানো আবিষ্কারের অগ্রযাত্রা যা আমাদেরকে অভিভূত করে বল করে তুলে আমরা সভ্যতার নামে যা কিছু আমরা পাচ্ছি সেটাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমরা আমাদের জীবনে সেটাকে গ্রহণ করতেছি এবং এটাকে আমাদের জীবনের অগ্রগতি উন্নতি হিসাবে আমরা মনে করছি কিন্তু মূলত এই আধুনিক সভ্যতা থেকে এই সভ্যতা আমাদের জীবন মানে যেরকম উন্নতি অগ্রগতি দিচ্ছে আমাদের নৈতিকতার ক্ষেত্রেও এরকম অবনতি আমাদেরকে এনে দিচ্ছে যতখানি আমরা শেখ আপনাকে ধন্যবাদ দেব যে চমৎকার একটা তথ্য দিলেন যেভাবে আমাদেরকে এগিয়ে দিচ্ছে আমাদের নৈতিকতাকেও সেভাবে ধস নামাচ্ছে আপনার এই আলোচনাটি আমরা বিস্তারিত শুনব সম্মানিত দর্শক শ্রোতা আমাদের একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে তাই আমরা বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা আমাদের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 যে পাপাচার এ সম্পর্কে আল্লাহ সুবাহানুয়া তালা কি ভয়ঙ্কর বা শাস্তির কথা বা কিভাবে সতর্ক সাবধান করেছেন যে নারী পুরুষ তাদের অবৈধ মেলামেশা এটাকে তো ইসলাম তীব্রভাবে হারাম ঘোষণা করেছেন ইমান বিরোধী কাজ এবং কবিরা গুণা হিসাবে উল্লেখ করেছেন এবং শুধু তাই নয় আরো বলেছেন যদি কোনো সমাজে জেনা মান্তাসারা জেনা ফি কমেন যদি কোনো জেনা ব্যবচার কোনো জাতিতে ছড়িয়ে পড়ে তো এমন সমস্ত রোগ ব্যাধি আল্লাহ পাক তাদের মাঝে দিয়ে দিবেন যেটা নাকি পূর্বে জানত না কখনো ছিল না ছিল না যে অভূতপূর্ব অনেক ধরনের ডিজিজ যে যেগুলো পূর্বে ছিল না ওই ধরনের রোগ ব্যাধি আল্লাপাক ছড়িয়ে দিবেন যাদের যারা নাকি আল্লাহর হুকুম বহির্ভূত যৌনাচার করবে তা আমরা যে বর্তমান সভ্যতা দেখছি যে এই বস্তুবাদী সভ্যতার সুবিধা আদি যখন আমরা আমাদের জীবনে গ্রহণ করতেছি পাশাপাশি সুবিধার পাশাপাশি নৈতিক অধপতনের শিক্ষাও তারা আমাদের কারণ তারা যেহেতু আখড়াতে বিশ্বাস করে না বা অলৌকিক জীবনে বিশ্বাস করে না জীবন ভুক সর্বস্ব জীবনে তারা বিশ্বাস করে সেক্ষেত্রে তারা যদি উভয়ের সম্মতিতে জেনা হয় তাহলে সেটাকে তারা কোনো অপরাধ অপরাধ মনে করে না যে পাপ বোধ অপরাধ এবং নারী পুরুষের প্রকাশ্যে অর্ধলঙ্গ হয়ে চলাফেরা করা পরস্পর একে অন্যকে আলিঙ্গন করা এই সমস্ত দৃশ্য যখন নাকি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের মুসলমানদেরকে দেখানো হয় তা আমাদের যুবক যুবতীরা যারা ধর্মীয় শিক্ষা ততটা শৈশবকাল থেকে পাননি এগুলো দেখার পরে তাদের ভিতরেও এই ধরনের কালচার যে নারী পুরুষের অবাধ মেলামেশার কালচার এগুলো আচরণ ভেসে উঠছে হ্যাঁ। এটা যে একটা পাপ এটা যে আল্লাহ এটা বোধটা পাপ বোধ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাচ্ছে তাদের অন্তরে এবং এটাকে তারা একটা উন্নত জীবন এবং ওই জীবন আমাদের দেশে প্রতিষ্ঠা করবার আমাদের সমাজে সেটাকে লালন করবার এবং সেটা ওই ধরনের আচরণ বিস্তার ঘটানোর চেষ্টা করতেছে চেষ্টা করতেছে এখানে শেখ আমি একটু সংযুক্ত করতে পারি বিষয়টা সেটা হলো যে এই চারিত্রিক যে ধ্বংসটা মানে ডেকা অনিবার্যভাবে আমরা দেখতে পাচ্ছি বা হয়ে যাচ্ছে এই বিষয়টা অনিয়ন্ত্রিতভাবে ছেড়ে দেওয়া অথবা যেটা আপনি বলছিলেন যে এটা যে একটা পাপ বোধ এই বোধটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আসল বিষয়টা এখানে যে ওই কাজটা তো অন্যভাবে উদ্ধার হতে পারতো কিন্তু এইভাবে উদ্ধার হলে এটা যে একটা পাপ হয় এইটা যখন আপনার মনের ভিতর থেকে চলে যাচ্ছে তখন আপনি অনিয়ন্ত্রিত ভাবে যেতে পারছেন অথবা অবাধে আপনি যেতে সাহস পাচ্ছেন আপনি উৎসাহিত হচ্ছেন এরকম একটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে তো যার জন্য আমরা দেখছি যে মহামারী এইডস রোগের যে হ্যাঁ, হ্যাঁ। কঠিন একটা যে অনিরাময়যোগ্য যার কোনো চিকিৎসা চিকিৎসা নাই এরকম একটা রোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এইসব শুধু এখানে আমরা একটা রেজাল্ট এই বের করতে পারি যে বর্তমান আধুনিক এই সভ্যতার এই কোপানলে পড়ে আমাদের যুব সমাজের ভিতরে যে যৌনাচার অবাধ যৌনাচার যেটা বা বিশ্বে যেটা অবাধ যৌনাচারের সৃষ্টি হয়েছে এর কুফল স্বরূপ তাদের উপরে আজকে আল্লাহর গজব স্বরূপ চেপেছে এইডস এইডস এবং পরিণতি হচ্ছে মৃত্যু মৃত্যু যার কোনো চিকিৎসা নেই এমন একটি বেধি যেটি একবার যদি শরীরের সৃষ্টি হয় তাহলে তাকে মৃত্যুর মাধ্যমে কি করে ধ্বংস করে যৌনবাহিত আমাদের হ্যাঁ। একটু সংযুক্ত আশ্চর্য বিষয়টা এই জন্য আরো বেশি মনে হয় যে এই যে আধুনিক সভ্যতা বা আধুনিক উন্নয়ন এর নামে এর নামে বহু কিছু আবিষ্কার তো হচ্ছে যে এই যৌন অবাধে যৌন যৌনাচার হওয়ার কারণে যে এইডস এর বা আগমন হচ্ছে বা ছড়াছড়ি হচ্ছে যে এই নিয়ন্ত্রণের জন্য আজকে আধুনিক বিশ্ব না চেষ্টা করে যাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় যে ইসলাম আসল যে যে কোনো একটা জিনিসকে প্রতিরোধ করতে হলে দূর করতে হলে তার সমস্যাকে চিহ্নিত করতে হয় সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নিলেই সেটা হলো সাধারণ নিয়ম তো ইসলাম আসলেই প্রকৃতপক্ষে এর সমস্যাটাকে চিহ্নিত করেছে যে কি কারণে এটা ঘট আর সেই সমস্যাটাকে চিহ্নিত করে ইসলাম সেটার প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে আর আজকে আধুনিক বিশ্ব এই এইডসকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য বা এইডসকে থেকে মুক্ত হওয়ার জন্য বহুই কিছু চেষ্টা করে যাচ্ছে কিন্তু আসল বিষয়ে যাচ্ছে না বিধায় এখন ওদের ফিরত আসতে পারছে না কেমন পর্যন্ত পারবে না কোটি কোটি ডলার তারা এখানে ব্যয় করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন ظهر الفساد في البر والبحر بما, بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي ما عملوا তারা যে সমস্ত আজকে মানুষের কর্ম সেই কর্মের কিছু শাস্তি আল্লাহ রাবুল আলমী শুধু ভোগ করাচ্ছেন তাহলে আল্লাহ আর জেউন আল্লাহ বলছেন যে তারা এই শাস্তি পেয়ে যদি যাতে তারা ফিরে আসে এই অপকর্ম থেকে এজন্য আল্লাহ এগুলি দিচ্ছেন এই শাস্তিটা কিন্তু শেষ নয় জি এই শাস্তি তো শেষ নয় একটা আল্লাহ তাদের জন্য রয়েছে সঠিক ফিরে আপনার যে হ্যাঁ। বিষয়টা আমরা আরো একটু আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে শুধু এই আধুনিক সভ্যতার কুফল হিসাবে শুধু যে জেনা এবং ব্যবচার এবং পারিবারিক বন্ধন খসে পড়া শুধু এটাই এর সংকট নয় বরং এর মূল সংকট হচ্ছে বস্তুবাদী ধ্যান ধারণা যেখানে ধর্মীয় মূল্যবোধকে সমলে উৎপাটিত সমলে উৎপাটিত করা হয়েছে এবং এর প্রভাব দেখা যায় যে সভ্যতার নামে বর্বরতা সভ্যতার নামে হ্যাঁ। বর্বরতা একজন মানুষ নিজেকে সভ্য এডুকেটেড ইনলাইটেন্ড এবং ভালো উন্নত মানুষ এবং সুন্দর মানুষের ব্যাস ধরে তারপরে সে জীবনের সর্বক্ষেত্রে শুধু জেনা ব্যবচারের ক্ষেত্রেই নয় বরং সর্বক্ষেত্রে তার উপার্জনের ক্ষেত্রে বর্তমানে যে একটা অলৌকিক ধরনের অবস্থায় পৌঁছে গেছে পৌঁছে গেছে যে মেডিকেল সায়েন্স যে মানুষের চিকিৎসা বিজ্ঞান দেখা যায় যে এই মেডিকেল সায়েন্সের ডিগ্রিধারী লোকেরা যখন তাদের ধর্মীয় মূল্যবোধ থাকে না তো চিকিৎসার নামে অপ্রয়োজনে মানুষকে ডায়াগনস্টিক পরীক্ষাগুলো দিচ্ছে করা এমনকি যার হয়তো সার্জিক্যাল অপারেশনের প্রয়োজন নাই কিন্তু শুধু অর্থ উপার্জনের তার অসহায়ত্ব তার অসহায়ত্ব অসুস্থ মানুষ অসহায়ত্ব সুযোগে তার থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তার উপরে সে সার্জিক্যাল অপারেশন চাপিয়ে দিচ্ছে যে আপনাকে you are in serious status you need surgical operation right now সেবা দিয়ে সে যেহেতু ধর্মীয় মূল্যবোধ তার ভিতরে মানে নেই আল্লাহর দরবারে এই জন্য জবাবদিহি করতে হবে যে accountability in front of Allah এই কথা যখন সে বিশ্বাস হারিয়েছে এবং বস্তুগত ধারণায় এই প্রফেশন থেকে সে কিভাবে more earning he can achieve যে সে কি করে মোর আর্নিং করতে পারে মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর সেই ধ্যান ধারণা যখন তার ভিতরে সৃষ্টি হয়েছে তখন দেখা গেছে সভ্য মানুষটা চরম বর্বরতার তার এই আচরণটাই তাকে মনুষ্যত্ব থেকে দিকে তার মানে করেই হোক তাকে আর এরকম মানে আলোচনাটা যেখানে পৌঁছেছিলেন যে এই যে অনৈতিক কার্যক্রম এবং মূল্যবোধের যে ব্যাপক অবক্ষয় এবং আধুনিক সভ্যতার নামে যে এই যে ব্যাপক যৌনাচার আজকে মানুষের ভিতরে ছড়িয়ে পড়েছে এর খেসারও তো মানুষ দিচ্ছে তাদের ভিতরে এইচ ভাইরাস যে ভাইরাসের কোনো চিকিৎসা নেই এটি ছড়িয়ে পড়ছে এইডসের মহা আতঙ্ক আজকে বিশ্ব সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে শুধু এইডস কেন এই যৌনবাহিত বিভিন্ন রোগ যেগুলো মানুষের জন্ম প্রজন্ম তার পরবর্তী বংশের উপরেও তার কুফল প্রভাব পড়ছে এবং বর্তমানে বিজ্ঞান যে আবিষ্কারের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানেও বলা হচ্ছে যে ব্যাপকভাবে এই বিভিন্ন মারাত্মক রোগ ব্যাধি যেগুলো ভয়ঙ্কর রূপে আজ মানুষের দিকে ফিরে আসতেছে এই সব কিছুর পিছনে কিন্তু এই নৈতিক অবক্ষয় বর্তমান আধুনিক সভ্যতার নামে বলা যেতে পারে এক ধরনের ব্যাপক অসভ্যতা যেগুলো পরিবারকে ধ্বংস করছে যেগুলো আমাদের সুন্দর সুকুমার বৃত্তিগুলোকে ধ্বংস করছে যেগুলো আমাদেরকে এক চরম হতাশায় নিয়ে নিক্ষেপ করছে এখান থেকে উত্তরণের উপায় কি সেই উপায়টি আল্লাহ সুবাহান হওয়া তাল আমাদের জন্য সুস্পষ্ট করে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লের মাধ্যমে এক পরিপূর্ণ এক সুন্দর সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থার মাধ্যমে যে দিন মানুষের জীবনে প্রকৃত অর্থেই শান্তি প্রতিষ্ঠিত করে তার সব চাহিদাকে যথাযথভাবে পূরণ করে এবং তাকে দুনিয়ার জীবনে দান করে শান্তি আর পরকালের জীবনে দান করে নাজাত এমনি সুন্দর জীবন ব্যবস্থাই আজকের এই সংকটময় সভ্যতার একমাত্র নিয়ামক এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে এই সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের উপস্থিত আলোচক বৃন্দকে ধন্যবাদ দিয়ে এই পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত Oh. কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one TH sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account নম্বর zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV মানবতার সমাধান